পিরাউলিয়ার বাংলাদেশ অলি জাল্লার বাংলাদেশ পিরাউলিয়ার বাংলাদেশ অলি জাল্লার বাংলাদেশ পিরাউলিয়ার বাংলাদেশ অলি জাল্লার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ পীর সাকের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ফজলুল করিমের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ রাউল করিমের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ পায়দুল করিমের বাংলাদেশ এই জমিনে নাস্তিকদের তো জায়গা হবে না যে দাও যে দাও দে আস্থানা এই জমিনে নাস্তিকদের তো জায়গা হবে না জালিয়ে দাও পুরিয়ে দাও দে আস্থানা এই জমিনে নাস্তিকদের তো জায়গা হবে না জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও ওদের আস্থানা মানতে হবে সকল জনকে কুরন হাদিসের আদেশ বিরাউলিয়ার বাংলাদেশ ওলি জাল্লার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ পীর সাকের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ফজলুল করিমের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ রেজাউল করিমের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ফাইজুল করিমের বাংলাদেশ সকল জনকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা এই সীমানা লঙ্ঘনকারীর জাহান নামে ঠিকানা সকল জনকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা এই সীমানা লঙ্ঘনকারীর জাহান নামে ঠিকানা সকল জনকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা এই সীমানা লঙ্ঘনকারীর জাহান নামে ঠিকানা মানতে হবে শুনতে হবে নয় চলে যাও সেরে দেশ ফিরাউলিয়ার বাংলাদেশ অলি জাল্লার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ পীর সাকের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ফজলুল করিমের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ রেজাউল করিমের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ পায়দুল করিমের বাংলাদেশ মন গড়া অপবাদ দিয়ে দেশ চালানো যাবে না গরিব দুঃখের অর্থ করি লুটে খাওয়া চলবে না মন গড়া অপবাদ দিয়ে দেশ চালানো যাবে না গরিব দুঃখীর অর্থ চুরি লুটে খাওয়া চলবে না মন গড়া অপবাদ দিয়ে দেশ চালানো যাবে না গরিব দুঃখীর অর্থ করি লুটে খাওয়া চলবে না আর কতকাল বলো তুমি চলবে ধরে সাধুর ভেষ বিরাউলি যার বাংলাদেশ ওলি আল্লাহর বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ পীর সাগের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ফজলুল করিমের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ রেজাউল করিমের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ফয়জুল করিমের বাংলাদেশ পীরাউলিয়ার বাংলাদেশ ওলি জাল্লার বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ পীর সাকের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ফজলুল করিমের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ রেজাউল করিমের বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ ফয়জুল করিমের বাংলাদেশ যার বাংলাদেশ ও নিজাল্লার বাংলাদেশ যার বাংলাদেশ অলি জাল্লার বাংলাদেশ ইরাউলি যার বাংলাদেশ অলি জাল্লার বাংলাদেশ ইরাউলি যার বাংলাদেশ